ধারাবাহিকভাবেই চলছে মৌলিকভাবে যে আমরা বিষয়টা দেখি সেটা হল যারা আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান এনেছেন তারা এই জমিনে যাতে আল্লাহর হুকুম এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা সকল মানুষের অনুসরণের জন্য মেনে চলার জন্য উন্মুক্ত থাকে বাধাহীন থাকে তোর জন্য তাদের সকল প্রচেষ্টাকে নিয়োজিত রাখেন এ পথে যে প্রতিবন্ধকতা বাধাগুলো আসে সেইগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা নিজেদের মাল এবং যান দিয়ে তারা যুদ্ধ করেন পক্ষান্তরে তিনগণ মুসলমানদের অন্তর্ভুক্ত থেকেই মুসলিম পরিচয় নিয়ে বসবাস করেও তারা আল্লাহর দিনের বিজয়ের জন্য যে জিহাদ পরিচালিত হয় সেই জিহাদে অংশগ্রহণ তো করেই না বরং আল্লাহর পথের সৈনিক মুজাহিদিনগণ যাতে জিহাদকে তারা বেগবান করতে না পারেন সেই জিহাদকে তারা যাতে বিজয়ের প্রতি নিয়ে যেতে না পারেন তারা মুসলমানদের অন্তর্ভুক্ত থেকেই এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি অপচেষ্টা চালায় মৌলিক তফাত কিন্তু এখানেই ইমানদারগণ আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ করেন আর মুনাফিকিনগণ আল্লাহর দিনের বিজয়ের লক্ষ্যে পরিচালিত জিহাদে তারা অংশগ্রহণ করে না যারা এই জিহাদে অংশগ্রহণ করে তারা মমিন আর যারা অংশগ্রহণ করে না মুসলিম পরিচয় দেওয়ার পরেও এরা হল মুনাফিক এবং তাদের সকল বৈশিষ্ট্যগুলো ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এরপর আজকের এই আয়াতে আল্লাহ সুবাহ অক্ষম কিছু মুমিনের তাদের উজোর গ্রহণযোগ্য হিসাবে উল্লেখ করেছেন ইতিপূর্বে মোনাফিকিনদের যে বৈশিষ্ট্য পরিচিতি তুলে ধরা হয়েছে যদি এই প্রকৃত মুমিনদেরকে যদি আল্লাহ আলাদা না করেন তাহলে এরাও যে ওই মুনাফিকদের কাতারেই রয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ ঘোষণা করছেন ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج যারা একেবারে অক্ষম যারা রোগাক্রান্ত আর যাদের এমন কোন সম্পদ নেই যা দিয়ে জিহাদে অংশ গ্রহণ করতে পারে যা খরচ করে জিহাদে অংশ গ্রহণ করতে পারে তাদের জন্য কোনো ক্ষতি নেই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ইদা নাসাহুলিল্লাহি ওয়া রাসুলি যখন তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য তারা নিজেদেরকে নিবেদিত রাখবে পরিশুদ্ধ রাখবে মা আলাল মুহসিনিন সাবিল এই সকল নেককার লোকদের বিপক্ষে অভিযোগ দেওয়ার মতো কোনো পন্থাই অবশিষ্ট নাই রাহিম আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল মেহেরবান এখানে কিছু অক্ষমতা তুলে ধরা হয়েছে যে এই মুমিনগণ তারা আল্লাহর প্রতি জিহাদ করতে চান কিন্তু তারা এত দুর্বল যে জিহাদে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তাদের নেই এই মধ্যে সামিল শিশুগণ মহিলাগণ এবং এত বয়োবৃদ্ধ পুরুষগণ যারা অতি বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তারা চলাচলে অক্ষম অথবা শারীরিকভাবে এমনভাবে দুর্বল হয়ে গিয়েছে যে যুদ্ধে অংশগ্রহণ করার মতো তার সাধ্য নেই তারাই হল দোহাফা অক্ষম এই ধরনের অক্ষমরা যে যুদ্ধ অংশগ্রহণ না করলেও তাদেরকে অভিযুক্ত করা যাবে না এই সবগুলোর পিছনে মূল একটি শব্দ হারাজুন কথাটা হলো এমন যে অক্ষমদের জন্য কোন অভিযোগ নেই হারাজুন যারা রোগাক্রান্ত তাদের জন্য কোন অভিযোগ নেই আর যারা এমন কোন সম্পদ নেই যা আল্লাহর পথে খরচ করে তাদের বাহন জোগাড় করতে পারে এমন সাধ্য তাদের নেই তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই সেই অক্ষম লোকেরা যুদ্ধে অংশগ্রহণ না করলে কেউ যেন বলে না বলে এটা যে এরাও মুনাফি কারণ এর আগে কিন্তু বলা হয়েছে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না পিছনে বসে থাকবে নারীদের মতো ঘরে বসে থাকবে সেই সকল লোকেরা হলো মুনাফিক তাহলে এই লোকেরাও তো যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করেনি কেউ মুনাফিক মনে করতে পারে এই জন্য আল্লাহ সুবাহ তাদেরকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন যারা অক্ষম যুদ্ধ অংশগ্রহণ করার মতো সাধ্য নেই এই সকল লোকেরা যুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদেরকে অভিযুক্ত করা যাবে না এবং তারা এই যুদ্ধে অংশগ্রহণ না করা এই জিহাদে প্রকাশ্যভাবে অংশগ্রহণ না করার কারণে তারা যে একটা ফরজ লঙ্ঘন করলো সেই ফরজ তরফকারী হিসেবে তাদেরকে অভিযুক্ত করা যাবে না কারণ এই ফরজটা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আরোপিতই হয় নাই অক্ষমতার কারণে আর যারা এমন রোগাক্রান্ত যেই রোগের কারণে হয়তো সে শয্যাশায়ী হয়ে পড়ে আছে এত রোগাক্রান্ত যে কোন অভিযানে যাওয়ার মতো তার সক্ষমতা নাই সে যুদ্ধে অংশগ্রহণ করা সফর করা এই শক্তি তার নাই এইভাবে এমন রোগী আক্রান্ত হয়ে গেছে এই লোকদেরকেও এ থেকে আল্লাহ আলাদা করে বলেছেন তাকে অভিযুক্ত করা যাবে না সে যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাকে মুনাফিকদের কাতারে ফেলা যাবে না কারণ তার উপর এই যুদ্ধের ফরজিয়ত এই সময়ের জন্য যত সময় সে রোগাক্রান্ত তত সময়ের জন্য এটা তার উপর আরোপিত হয়নি এ থেকে মুক্ত সে দায় মুক্তি তার মধ্যে আছে আল্লাহ তাকে দায় মুক্তি দিয়েছেন এরকম রোগটা কেমন সাধারণ কারো একটু সর্দি কাশি হলো যদি মনে করে আমিও তো এর মধ্যে সামিল আছি ওটা বলা যাবে না রোগটা হতে হবে এমন যেই রোগের কারণে প্রকৃতপক্ষে সে অক্ষম সে চলাচল করতে পারে না কারো হয়তো এমন প্রচন্ড জ্বর উঠেছে জ্বরের কারণে সে মাথা ঘুরে পড়ে যায় উঠে দাঁড়াতে পারে না চার পাঁচ একশো চার পাঁচ হয়ে গেলে পরে মানুষ এই ধরনের আবুল তাবুর বকতে শুরু করে যায় তখন তার মাথা ঠিক থাকে না হুশ জ্ঞান থাকে না বেহুশ হয়ে পড়ে যায় এই ধরনের হতে পারে সাধারণ সর্দি কাশি এগুলোর জন্য এটা ওই রোগের মধ্যে ফেলা যাবে না ছোটখাটো কোন রোগের জন্য নয় মানে এমন রোগ যেই রোগের কারণে সে যুদ্ধে যেতে পারছে না সফর করতে সে অক্ষম এমন রোগে যদি সে পতিত হয় তাহলে তাকে অভিযুক্ত করা যাবে না দায়ী করা যাবে না আর যুদ্ধে না যাওয়ার জন্য তাকে কোনো ধরনের তিরস্কারও করা যাবে না কারণ আল্লাহ তাকে অব্যাহতি দিয়েছেন আর এত দরিদ্র যে তার এমন কোন সম্পদ নাই যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে তার যে বাহন দরকার সমরাষ্ট্রের দরকার যুদ্ধের পোশাকের দরকার তার এই সফরকালীন সময়ে তার খাবার দাবারের ব্যবস্থার দরকার এই অর্থনৈতিক আয়োজন এগুলো করার মতো তার সাধ্য নাই সে এদিক থেকে অর্থনৈতিকভাবে সে অক্ষম সেও এই অভিযোগ থেকে মুক্ত তাকেও দায়ী করা যাবে না এই তিনটি কারণ সুরাই নিসাতে আরো কয়েকটি কারণ বলা হয়েছে যারা অন্ধ সেই অন্ধদেরকে এখানে মানে কি মুক্তি দেওয়া হয়েছে যারা পঙ্গু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে পঙ্গুত্বের কারণে অন্ধত্বের কারণে সে যুদ্ধের ক্ষেত্রে অনুপযোগী সেখানে আল্লাহ তাকে এই জিহাদের এই ফরজিয়ত থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ এই জন্য অভিযুক্ত করবেন না এই জিহাদ না করার কারণে তাদেরকে কোনো কখনো পাকড়াও করা হবে না যখন আল্লাহ তাদেরকে অব্যাহতি দিয়েছেন ইমানদারদের কোন অধিকার নাই যে তাদেরকে অভিযুক্ত করে আল্লাহ তাদেরকে অব্যাহতি দিয়েছেন তবে শর্ত একটা এই লোকগুলোর দিকে আল্লাহ এখানে অব্যাহতি দিলেন একটা শর্ত আছে ইদা নাহি যখন এই সকল লোকেরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের উদ্দেশ্যে তাদের নিজেদের জীবনকে তারা নিবেদন করে পরিপূর্ণভাবে সমর্পণ করে তারা আন্তরিকভাবে এই জিহাদের জন্য নিজেদেরকে তারা তৈরি করে রেখেছে তারা চায় মনে প্রাণে চায় এখানে কোন ধরনের বেলকিবাজি নেই অভিনয় নেই এই সকল লোকেরা সম্পূর্ণ পরিশুদ্ধ আর এই ওজোর আসলেই তার প্রকৃত ওজোর যে কোনো লোক যদি এই ধরনের উজোর থাকে তাহলে একটা কাফিরের উজোর বা একটা মুশ্রিকের উজোর অথবা একটা মুনাফিকের উজোর তাদেরকে আল্লাহ অব্যাহতি দেননি এই মুনাফিক যদি বলে তো আমি এখন লুকাক্রান্ত সে অব্যাহতি পাবে না কারণ এই শর্তের তার মধ্যে আসে না সেই তোর শর্তের মধ্যে সে পড়ে না ইদানা সাহুলিল্লাহ রাসুলি সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য সে নিজেকে পরিশুদ্ধ করেনি তার ইমান আকিদা তার আমল চরিত্র সবকিছু আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য সম্পূর্ণভাবে নিরঙ্কুশভাবে সে পরিশুদ্ধ করেনি এই জন্য সে এর মধ্যে আসবে না প্রকৃত ইমানদারগণ এই অক্ষমতাগুলো আছে সেই অক্ষমতার কারণে আল্লাহ তাদেরকে এই জেহাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এত কষ্টের কাজ এ থেকে অব্যাহতি দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলেন তখন তাবুকের একটা জায়গায় বসে তিনি বললেন তোমরা মদিনা থেকে দীর্ঘ পথ সফর করে তাবুকে তোমরা যুদ্ধ করার জন্য এসেছ তোমরা এই পথে এসে তোমাদের যে চলার পথের কষ্ট তোমাদের অর্থনৈতিক ভাবে তোমাদের যে সংকট তোমাদের এই পথে তোমাদের যত প্রকারের আঘাত এ সব কিছু তোমরা পাচ্ছ এর বিনিময়ে তোমরা যা পাচ্ছ তোমাদের কিছু ভাইয়েরা মদিনায় রয়ে গেছে তারও প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছে এবং সবগুলো সব তারা লাভ করবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এই কথা শুনে সাহাবার অবাক হয়ে বললেন যে আমরা এত তেগ এত কষ্ট এত কিছু করছি আর এই কষ্টের বিনিময়ে আমরা যা পাচ্ছি আর তারা মদিনায় বসেই তা পাচ্ছে এটা কেমন কথা রাসুল্লাহ সাল্লাম তখন বললেন যে তারা মদিনায় বসে থাকলেও তাদের অন্তরটা তোমাদের সাথে আছে তারা মনে প্রাণে চায় তারা মনে প্রাণে চায় যে এই তোমাদের মতই তারা ময়দানে আসুক কিন্তু উজোর তাদেরকে আটকে রেখেছে সেই উজোরের কারণে তারা আসতে পারেনি এই জন্য আল্লাহ সুবাহ সেই মদিনায় অবস্থান করা সত্ত্বেও তাদেরকে তোমাদের মতোই তাদেরকে বিনিময় দেবেন এরা হলো ওই সকল লোক ইদানা সাহুল্লাহ রাসুলি তারা তাদের নিজেদের ইমান আকিদা আমলকে পরিপূর্ণভাবে এমনই তারা বিশুদ্ধ করে নিয়েছে পরিশুদ্ধ করে নিয়েছে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য তাদের জীবনটাকেই তারা এইভাবে পরিশুদ্ধ করে নিয়েছে এই সকল লোকদের অক্ষমতাগুলো আল্লাহ সুবাহ গ্রহণ করে নিয়েছেন আর এই অক্ষমতার কারণে তাদেরকে অভিযুক্ত করবেন না এই সকল মহসিন লোকদের বিপক্ষে অভিযোগ দায়েরের কোন পথই আল্লাহ খোলা রাখেননি যারা এই মহসিন ওই ইদানা ইল্লাহ রাসুল এদেরকে আল্লাহ বলছেন মহসিন সেই মহসিন নেককার লোকেরা তারা যুদ্ধে অংশ গ্রহণ করল না এই জন্য কেউ তাদেরকে অভিযুক্ত করবে এমন কোন পথ আল্লাহ খুলা রাখেননি অর্থাৎ সকল প্রকারের অভিযোগ থেকে এরা সম্পূর্ণ মুক্ত রাহিম আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি কমাশীল এবং মেহেরবান আল্লাহ সুবাহ তার বান্দাদের মধ্য থেকে যারাই তার নিজেকে নিজের ইমান আকিদাকে পরিশুদ্ধ করে আল্লাহর জন্য নিরঙ্কুশ করে নেয় আল্লাহ তার অন্তরের অবস্থা ভালো করে তিনি জানেন তার যদি কোনো কমতি থাকে ত্রুটি থাকে তার চলার পথে আমলের ক্ষেত্রে ঘাটতি থাকে আল্লাহ সুবাহ তা ক্ষমা করে দেন আর ক্ষমা করেন কেন এটা আল্লাহ নাম রাহিম তিনি দয়ালু মেহরবান সেই নিজের দয়া এবং মেহরবানির মাধ্যমে তিনি ক্ষমা করেন কারণ তিনি তার বান্দার অবস্থাটা তিনি জানেন ولا على الذين إذا ما آتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون আর ওই সকল লোকেরাও অভিযোগ থেকে মুক্ত যারা তোমার কাছে আসে যেন তুমি তাদেরকে এমন কোন বাহন দান করো যাতে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে আর তুমি তাদেরকে বলে দাও যে আমার কাছে এমন কোন বাহন নাই যেই বাহনে তোমাদেরকে আমি আরোহণ করাবো তোমার এই কথা শুনে তারা ফিরে যায় অবস্থায় যে তাদের চক্ষু থেকে পানি প্রবাহিত হতে থাকে তারা মনে এমন কষ্ট পায় যে আয়ুন হুম তাফিউদ দামায় তাদের চক্ষু থেকে পানি বিগলিত হয় তারা ক্রন্দন করে হাজানান এই দুশ্চিন্তায় আল্লাহ ইয়া দিদু মা ইউং ফিকুন যে তাদের এমন কোন সম্পদ নাই যে সম্পদ দিয়ে তারা আল্লাহর পথে খরচ করতে পারে কোন বাহন জোগাড় করতে পারে এমন সাধ্য তাদের নেই এই ভাবনায় এই দুশ্চিন্তায় তারা ক্রন্দন করে সেই কাঁদতে কাঁদতে তারা বাড়িতে ফিরে যায় তাদের চক্ষু থেকে পানি প্রবাহিত হয় ওই সকল লোকদের জন্য কোনো অভিযোগ নেই তাবুকের যুদ্ধের সময়ই এমন বনু সালামা গুত্রের সাতজন লোক এসে হাজির হয়েছিলেন কোন বর্ণনায় আছে ছয় জন লোক এসেছিলেন কোন বর্ণনায় নয় জনের কথা বলা আছে তারা এসে এরা ছিল এত দরিদ্র যে তাদের কোনো উপায় ছিল না কোনো সম্বল ছিল না কোনো বাহন ছিল না তারা ওই আশায় এসেছিলেন যে রাসুল্লাহ সাল্লু আলহাম তাদেরকে বাহন দিবেন এই তাবুকের দীর্ঘ পথ অতিক্রম করে ময়দানে গিয়ে তারা যুদ্ধ করবেন তাদের মনের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন যেহেতু তারা নিজেরা কিছু উপায় পাচ্ছে না জোগাড় করতে পারছে না তখন নিরুপায় হয়ে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে এসে তারা আবেদন করেছিল আর সেই সময়টাও ছিল খুবই দুর্ভিক্ষের সময় মদিনায় তাবুকের যুদ্ধ যখন শুরু হচ্ছিল সেই সময় মদিনায় দুর্ভিক্ষ ছিল অভাব অনটন ছিল মানুষের মধ্যে প্রচন্ড দারিদ্রতা ছিল রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে তখন তাদেরকে দেওয়ার মতো অতিরিক্ত কোনো বাহন ছিল না এই জন্য তাদেরকে জানিয়ে দিলেন যে আমার কাছে এমন কোনো বাহন নাই যে বাহনে তোমাদেরকে আমি আরোহণ করে ওই তাবুকের যুদ্ধে নিয়ে যেতে পারি রাসুলের কাছ থেকে তারা নিরাশ হয়ে যখন দেখছে আর কোনো উপায় নাই তখন তারা কেঁদে কেঁদে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল কোন বর্ণনায় আছে যে হজরত উসমান রাজি আল্লাহ তালানহু তাদের এই সাতজনের মধ্য থেকে তিনজনকে চিন্তা বাহন দিয়েছিলেন এর আগে কিন্তু তিনি তিনবারে তিন আবেদনে তিনশো উট দিয়েছিলেন আর এরপরে এখন দিলেন আরো তিনটা তখন হয়ে গেল তিনশো তিনটা উট হজরত উসমানের আর বাকিদেরকে দেওয়া সম্ভব হয়নি যদি একটি বর্ণনায় আছে যে এরপরে আরো তিনটি বাহন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পরে জোগাড় করতে পেরেছিলেন আরো তিনজনকেও সে আরোহণ করিয়েছিলেন শেষ পর্যন্ত একজন বা তিনজন রয়ে গিয়েছিলেন এই বিভিন্ন বর্ণনাগুলো রয়েছে কিন্তু এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই সেই জিনিসটি হল এরা কেমন মুমিন ছিলেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য দিকে দিকে দিনের বিজয় পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য উদ্দিন করার জন্য দুনিয়া থেকে কুফরির সকল আলামতকে নিশ্চিন্ন করার জন্য তিনি এক একটা যুদ্ধ পরিচালনা করছিলেন আর এটা ছিল চূড়ান্ত পর্যায়ের বড় একটি যুদ্ধ কারণ ছিল এটা দুনিয়ার পরাশক্তি রুম বাহিনীর সাথে যুদ্ধ রুমের মিত্র শক্তি সিরিয়া অঞ্চল পুরাটা ছিল এবং এখানেই তারা তাদের সৈন্য সমাবেশ ঘটিয়েছিল সকল মুমিনগণ এটাকে কত আগ্রহের সাথে গ্রহণ করেছিলেন কেউ পিছনে থাকতে চাচ্ছিলেন না যাদের মধ্যে ইমান ছিল তারা রাসুলের সঙ্গী হওয়ার জন্য তারা একেবারে অস্থির ছিলেন আর যারা মুনাফিক তারা নিজেরা পাশ কাটিয়ে গড়ে বসে থাকার জন্য তারা সল সুতা কুচ্ছিল তফাৎ ইমানদার এবং মুনাফিকের মধ্যে কতটুকু আমরা এখানে দেখি যে এরা কেমন মুমিন ছিলেন যার কোন সাধ্য নাই সামর্থ্য নাই এত দরিদ্র কিন্তু তাবুকের পথটা তো এত দীর্ঘ যে এই পথে তো পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই এই জন্যই তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসেছিলেন বাহন চাওয়ার জন্য উট গাদা বা কচ্ছর যেটা সম্ভব দেওয়ার জন্য তারা এসেছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন তাদেরকে নিরাশ করে দিলেন দিতে পারবেন না তাদের মনে কতটুকু আঘাত লেগেছিল সেই জিহাদে অংশগ্রহণের জন্য তাদের কতটুকু আগ্রহ ছিল নিরাশ হয়ে যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে তখন তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারা কেঁদে কেঁদে ফিরছে যেন তারা অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে সে হারানোটা কি জিহাদের ওই ময়দানে শরিক হয়ে মুজাহিদের মর্যাদা তারা লাভ করতে পারল না যেই ময়দানে গিয়ে শাহাদতের সুযোগ ছিল সেই সুযোগটাও তারা লাভ করতে পারল না এই চিন্তায় তারা কাঁপতে শুরু করে দিয়েছিল আমরা যদি একটু চিন্তা করি আমাদের অবস্থাটা কেমন আজকে এই জমিন আগের ওই জিহাদের প্রয়োজনীয়তা যেই কারণে ছিল সেই প্রয়োজনতার প্রেক্ষাপট এখন কোনো ভিন্ন নয় সেই সময়ে তাবুকের যুদ্ধ যে সময় পরিচালিত হচ্ছিল তখন তো মদিনা আশপাশ এবং কি মক্কা পর্যন্ত সবগুলো মুসলমানদের জয় হয়ে গিয়েছিল দুনিয়ায় শুধুমাত্র কুফরির কিছু বড় বড় ঠিকানা বাকি ছিল এক রুমান অন্যদিকে পারস্য কিন্তু আরবন অঞ্চল তো পুরোটা মুসলমানদের দখলে চলে এসেছিল এরপর মুসলমানদের বিজয় অভিযান পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই এই বিজয় অভিযানগুলো পরিচালনা করা হয়েছিল কিন্তু আজকে আমরা কোন অবস্থায় আজকে আমরা নিজেদের ঘরের মধ্যে আমরা ইসলাম মানতে পারছি না নিজেদের ঘরের মধ্যে ইসলাম মেনে চলতে পারছি না আল্লাহর হুকুম মানতে পারছি না আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী চলতে পারছি না শয়তানি শক্তি এত প্রবল আমাদেরকে আমাদের নিজেদের ঘরেও সেই দিন মানার সুযোগ দিচ্ছে না এই সময় মুসলমানদের প্রতি আল্লাহ যত এবাদতকে ফরজ করেছেন সকল ফরজ এবাদতের মধ্যে সকলের শীর্ষে যে ফরজ এবাদত সেই এবাদতই হল জিহাদ সেই আবাদতটাই হল আজকে আল্লাহর এবাদতি করার সুযোগ লাভ করার জন্য রাসুলের তরিকার উপর চলার সুযোগ লাভ করার জন্য জিহাদ এটা হলো ইমানের দাবি যদি আমি আল্লাহর এবাদতি করতে না পারি রাসুলের তরিকার উপর চলতে না পারি ইমানের দাবি করার তো কোন অধিকারই থাকে না আমাকে যেই শক্তি যেই পদ্ধতি যেই সিস্টেম আমাকে বাধা দেয় আল্লাহর এবাদতি করতে রাসুলের তরিকার উপর চলতে এটা তো শয়তানি শক্তি এটাই ফেরাউনি শক্তি এটাই নমরুদের শক্তি যেই বাহিনী বাধা দেয় সেটা আবু জেহেল আবুল আহাদের বাহিনী আর আমার সামনে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আবু জেহেল আবুল আহাদ থাকবে আর আমি নির্বিঘ্নে এখানে বসে থাকবো আল্লাহরে এবাদতি না করে রাসুলের আনুগত্য না করে আর মুখে দাবি করব ইমানের এটা সম্পূর্ণ মিথ্যা ইমানের সাথে বাহানা ছাড়া কিছু নয় সাহাবায়ে কেরাম রাজি আল্লাহ তালানহম এটা উপলব্ধি করেছিলেন এই জন্য তারা সালাদ আদায় করতে পারতেন মদিনায় জামাতের সাথে রাসুলের তরিকায় সালাদ আদায় করতে পারতেন সালাদ সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল একামাতে সালাদ হয়েছিল সেখানে তারা সিয়াম রাসুলের তরিকা অনুযায়ী সেখানে পালন করতে পারতেন সেখানে জাকাত আল্লাহর হুকুম অনুযায়ী তারা সেখানে প্রদান করতে পারতেন জাকাত ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহর ফরজকৃত হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের ওই সময়ে পালন করতে আর কোনো বাধা ছিল না এটা নবম হিজড়ি সন অষ্টম হিজড়ি সনে মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহর এই হুকুমগুলো সালাদ সিয়াম জাকাত হজ সেইগুলো তো তারা নির্বিঘ্নে আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী পালন করতে পারছিলেন এরপর আবার জিহাদের প্রয়োজন কেন ছিল এই চিন্তাটুকু চেতনাটুকু যদি মুসলমানদের মধ্যে ফিরে আসে এই দুনিয়ায় এবাদতি করবে মানুষ শুধুমাত্র আল্লাহ আর কারো এবাদতির সুযোগ রাখা যাবে না দুনিয়ায় যেখানেই হোক মানুষের জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক আল্লাহ ছাড়া যদি আর কারো এবাদতি করা হয় যেই ক্ষেত্রে এবাদতি করা হবে আল্লাহ ছাড়া অন্যের সেই ক্ষেত্রটাকে সম্পূর্ণ মুসলমানরা ধ্বংস করে দেবে যার এবাদতি করা হবে তাকে নিশ্চিন্ন করে দেবে যেই পদ্ধতি দুনিয়ায় চালু হবে আল্লাহ ছাড়া অন্যের আবাদতির জন্য সেই পদ্ধতি তরিকাকে দুনিয়া থেকে একেবারে মিটিয়ে দেবে দুনিয়ার যে কোনো প্রান্তেই হোক যেখানেই হোক এটা মুসলমানদের ইমানের দাবি কিন্তু আজকে আমরা এমন অবস্থায় সারা দুনিয়ার কুফফারদেরকে নির্মূল করার আগে নিজেদের ঘরের আশপাশে ঘরের মধ্যেই আছে খুব কুফফারগণ নমরুদ ফেরাউন আবু জেহেল আবুল আহাবরা আমাদের আশপাশে আছে শয়তানেরই বাহিনী আমাদের চতুর্দিকে কিলবিল করছে এদেরকে নির্মূল করার জন্য প্রতি মুহূর্তে জিহাদ করা মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফরজ এই ফরজ এবাদত আল্লাহর এই পথে আল্লাহর দিনের পথে জিহাদের এই ফরজিয়ত আদায় করার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাহাবাগন কত উদ্গ্রীব ছিলেন কত আগ্রহী ছিলেন ওই জিহাদে অংশগ্রহণ করতে না পারার কারণে প্রকৃত অক্ষমতাই ছিল তাদের উজর ছিল যে উজরটা আল্লাহ সরাসরি কবুল করে নিয়েছেন এই জন্য আল্লাহ তাদেরকে পাক্কাও করবেন না অভিযুক্ত করবেন না শাস্তি দেবেন না এরপরেও তারা ওই ফরজ আদায়ের জন্য তারা কেমন উদ্ভিদ ছিলেন একনিষ্ঠ ছিলেন মনে প্রাণে কামনা করছিলেন যে ওটা আদায় করতে না পারার কারণে অন্তরে এত ব্যতীত হয়েছিলেন যে তাদের চক্ষু দিয়ে পানির প্রবাহ শুরু হয়েছিল এবার তারা ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত আর আমরা আজকে বাহানা খুঁজি যে কিভাবে জিহাদ থেকে রক্ষা পাওয়া যায় জিহাদ না করে হাজার হাজার লক্ষ কোটি সোয়াব অর্জন করা যায় এই ধরনের মিথ্যা বাহানার তরিকাগুলো আবিষ্কার করে মানুষকে কুফরির পথে নেওয়ার জন্য চেষ্টা করে চলছি আমরা যদি রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সাহাবাদের সে অবস্থা একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো তারা ইমানের কোন স্তরে ছিলেন আর আমরা ইমানের দাবি করে আমরা কোথায় তারা ওই সময়ে দুশ্চিন্তা করতেন তারা সেই সময়ে আল্লাহর আজাবকে তারা ভয় করতেন এই ধরনের ইমান থাকার পরেও আর আমরা তো ইমানের ক্ষেত্রে তাদের চেয়ে অনেক অনেক দূরে থেকেও আমরা মনে করি যে আমরা তো কিছু এবাদতি আল্লাহ করি এমনি নাজাদ পেয়ে যাব এটা চরম দুঃসাহসিকতা ছাড়া কিছু নয় এটা একটা শয়তানি প্রলোভন ছাড়া কিছুই নয় মমিন সবসময় ভীত সন্ত্রস্তটাকে আল্লাহর আজাদের যে কোনো ভুলের কারণে আল্লাহর কোনো হুকুম অমান্য করার কারণে আল্লাহ যে কোনো সময় পাকড়াও করে ফেলতে পারেন মুমিনদের মধ্যে এই চেতনা এই ভীতি সব সময় থাকবে এখানে আল্লাহ সুবাহ যাদেরকে অব্যাহতি দিয়েছেন সেই অব্যাহতি প্রাপ্ত লোকেরা হলেন এক তো অক্ষম যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না যারা এত কঠিন রোগে আক্রান্ত যেই রোগ হলে পরে চলাচল করতে পারে না আর এত দরিদ্র যে তার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কোনো উপায় সে ব্যবস্থা করতে পারে না তবে শর্ত একটা সেটা হল সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য একনিষ্ঠ থাকবে যদিও সে অক্ষম তথাপিও তার মন থাকবে জিহাদের ময়দানে যদিও সে রোগাক্রান্ত বিছানায় পড়ে আছে তবু মনের মধ্যে জিহাদি প্রেরণা অনুভব করবে ময়দানে তার মনটা থাকবে যদিও সে অক্ষম দারিদ্রতার কারণে যেতে পারল না সে তখনও মনে প্রাণে ওই প্রচেষ্টায় নিয়োজিত থাকবে আজকে না পারলো আগামীতে যাতে আমি পারি এই জন্য সে নিজের প্রচেষ্টাকে নিয়োজিত রাখবে সেই একনিষ্ঠ ব্যক্তিরাই শুধুমাত্র অভিযোগ থেকে মুক্ত হবে কিন্তু কেউ যদি মনে করে যে একটা সুযোগ তো পেয়ে গেলাম কারণ একটা আছে তৃপ্তির সাথে এই কারণটাকে গ্রহণ করে মনে করে যে আমি তো এ থেকে অব্যাহতি প্রাপ্তই এই ধরনের মানসিকতা যাদের তাদের জন্য আল্লাহ এটা অব্যাহতি বলেন নাই অব্যাহতির জন্য আল্লাহ শর্ত দিয়েছেন সে একনিষ্ঠ থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য অর্থাৎ ওই জেহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য সে একনিষ্ঠভাবে কামনা করবে সে চাইবে এর জন্য আগ্রহী থাকবে এরপরে পারল না এই জন্য তার অক্ষমতার কারণে আল্লাহ তাকে এই জন্য পাকড়াও করবেন না এটাকে অব্যাহতি প্রদান করেছেন إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع, وطبع, وطبع الله على قلوبهم فهم لا يعلمون অভিযুক্ত ওই সকল লোকদের প্রতি তারাই শুধুমাত্র জিহাদে অংশগ্রহণ না করার জন্য অভিযুক্ত হবে অপরাধী তারাই যারা তোমার কাছে এসে অব্যাহতি কামনা করে প্রার্থনা করে অথচ তাদের কোনো অসুবিধা নেই তারা বিত্তশালী ওয়াহুমাগনিয়া তাদের অভাব অনটন নাই তাদের বাহন আছে উপায় উপকরণ আছে শারীরিক সক্ষমতা আছে সব কিছু আছে কোনো ধরনের উজর নাই কিন্তু এরপর তোমার কাছে এসে অব্যাহতি চায় এরাই হল অপরাধী তাদের উজর না থাকা সত্ত্বে যারা এসে অনুমতি চায় পিছনে থাকার জন্য যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য এরাই মূলত অপরাধী এদের কোনো অব্যাহতি নাই রাদু মাল খাওয়ালি এরা পিছনে যারা বসে আছে নারীগণ অবলাগণ ধরে বসে আছে তাদের সাথে বসে থাকাতেই তারা সন্তুষ্ট তারা খুব খুশি এতেই মজা পায় ধরে বসে থাকতে মহিলাদের মতো যুদ্ধে অংশগ্রহণ না করে পিছনে বসে থাকাকেই তারা পছন্দ করেছে আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন এই জন্য তারা কিছুই বুঝতে পারে না সেই জ্ঞান তাদের নাই যারা সক্ষম হওয়া সত্ত্বেও সচ্ছলতা থাকা সত্ত্বেও জিহাদে অংশগ্রহণ থেকে অব্যাহতি ছায় তারাই হল অভিযুক্ত এদেরকে অব্যাহতি দেওয়া হয়নি আল্লাহ দেন নাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামও তাদেরকে অব্যাহতি দিতে পারেন না এই অব্যাহতি কোন অব্যাহতি আল্লাহর পাক খাবের অব্যাহতি বাহ্যিক কেউ আইয়া অনুমতি চাইল তাদেরকে অব্যাহতি দেওয়া হলো এই অব্যাহতি অব্যাহতি নয় প্রকৃতপক্ষে সে কোথা থেকে অব্যাহতি পাচ্ছে আল্লাহর কাছ থেকে আল্লাহর পাখাও থেকে আল্লাহর আজাব থেকে আগে যাদের বলা হয়েছে এরা দুনিয়া যেমন সকল অভিযোগ থেকে মুক্ত মৃত্যুর পরেও তারা সকল অভিযোগ থেকে মুক্ত তারা যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে মৃত্যুর পরেও তাদেরকে কোনো আজাব দেওয়া হবে না কিন্তু এই সকল লোকেরা যাদের কোনো অজুহাত নেই তারা সক্ষম যেমন শারীরিকভাবে তেমনি অর্থনৈতিকভাবে সক্ষম হওয়া সত্ত্বে তোমার কাছে এসে তারা অব্যাহতি চায় যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য আর তারা পিছনে নারীদের সাথে বসে থাকাটাকেই পছন্দ করেছে এই জন্য আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন কোন মোহর যেই মোহরটা হলো ওই নারীদের সাথে বসে থাকাটাকে তাদের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন এটা তাদের ভালো লাগে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করাটা তাদের জন্য কষ্টকর মনে হয় এই জন্য তারা আর কখনো জিহাদে অংশগ্রহণ করতে পারবে না এই সকল লোকদেরকে আল্লাহ এমন ভাবে মোহর মেরে দেন জিহাদের প্রতি তাদের আর কোনো আগ্রহী থাকে না আর তাদের আগ্রহ আগ্রহটাকে কোথায় পিছনে ঘরে বসে থাকতে নারীদের মতো বাড়ির প্রতি গাড়ির প্রতি নারীর প্রতি সম্পদের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায় কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছেন তখন তাদের আগ্রহের কারণে তখন তারা এই পিছনে টাকাটাকেই পছন্দ করে এর মধ্যে তারা মজা পায় স্বাদ পায় তৃপ্তি পায় আর জিহাদের দাগ দেওয়া হলেই তারা খুব বেশি কষ্টে পতিত হয়ে যায় কিভাবে এর থেকে অব্যাহতি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় জিহাদে না গিয়ে কিভাবে বাঁচা যায় বাড়িতে কিভাবে থাকা যায় এই জন্য বিভিন্ন অজুহাত বাহানা পেশ করতে শুরু করে আমি এর আগেও বলেছি আমাদের মাঝেও কিছু এমন আছেন যাদেরকে গড় বাড়ি থেকে বের করা যায় না বাড়িঘরে গিয়ে এমন ভাবে পরিবার পরিজন বাড়িঘর সম্পদ এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মনে করে জিহাদের ময়দানে শরিক হয়ে তো অনেক কিছু হারালাম যদি জিহাদে না গেলে তো অনেক কিছু আরো অর্জন করতে পারতাম এই সময়টাতে তো আমার অনেক লস হয়ে গেছে এখন একটু বেশি পরিশ্রম করে আর যেগুলো হারিয়েছে এগুলো আবার উদ্ধার করে নেই মনে হয় এই ধরনের চেতনা তাদের মধ্যে প্রবল হয়ে যায় এই জন্য শেষ পর্যন্ত গিয়ে নিজের বাড়ির প্রতি পরিবারের প্রতি তার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের প্রতি তার এত মনোযোগ বেড়ে যায় যে তাকে আর গলায় রশি দিয়ে টেনো আর নিয়ে আসা যায় না বিভিন্ন বাহানা পেশ করে অস্বীকার করে না ইহাকে অস্বীকার করে না কিন্তু বাহানা পেশ করে আমাকে তো বাড়ি থেকে বের হতে দিচ্ছে না সে মনে হয় একটা ছাগল তাকে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে গাছের খুঁটির সাথে কথার বার্তায় মনে মনে হয় যে একটা ছাগলের গলায় রশি বেঁধে রেখে দিলে পরে ছাগল তার রশি ছিঁড়ে যেতে পারে না সে এত দুর্বল সে বুঝাচ্ছে সেই ধরনের একটা ছাগল তার গলায় রশি বেঁধে পরিবারের লোকজন রেখে দিয়েছে যেতে পারছে না অথচ স্বাভাবিক হাট বাজারে যাচ্ছে সব এখানে সেখানে যাচ্ছে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে বা খেত কামারে কাজ করছে সবকিছুই করছে কিন্তু এই কথাটা বলছে সম্পূর্ণ একটা বাহানা মাত্র আসলে বাস্তবে সে নিজেই চাচ্ছে না যদি তার মধ্যে সেই জেহাদের প্রতি তার সে ইমানের দাবি মনে করত তাহলে আমরা দেখি আবু বসির আবু জন্দল লৌহ শিকলে বন্দী ছিলেন সেই লৌহ শিকল ছিঁড়ে তারা কিভাবে বেরিয়ে এসেছিলেন তাদের ইমান তাদেরকে নিয়ে এসেছিল এই রৌহ শিকল তাদের কাছে কোনো বড় বাধা মনে হয়নি সেই রৌহ শিকল থেকে তারা মুক্ত হয়ে মদিনায় চলে এসেছিলেন যখন চুক্তির কারণে মদিনায়ও তারা থাকতে পারছিলেন না তখন অবস্থাটা কি আমরা দেখতে পাই আবু বসির যখন মদিনায় আসলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন আমি তো মক্কাবাদ মক্কাবাসীদের সাথে চুক্তি করেছি হুদাই বিয়ায় মক্কা থেকে কেউ আসলে তাদেরকে আমি ফিরত দেব এখন যদি তোমাকে নেওয়ার জন্য কেউ আসে আমি তো দিয়ে দেব আমি তো ওয়াদাক লঙ্ঘন করতে পারি না ইতিমধ্যে এই দুইজন লোক এসে গেছে আবু বসিরকে নেওয়ার জন্য তিনি দিয়ে দিলেন আবু বসির সাহাবাদের দিকে তাকাচ্ছিলেন আর চুকের পানি জোর ছিল ওমর তো খুবই কঠোর প্রকৃতির ছিলেন উনি তরবারিটা হাতের হাত দিয়ে ধরছিলেন কিন্তু বের করতে পারছিলেন না কারণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি চুক্তিমাফিক ওয়াদা পালন করছেন কিন্তু সহ্য করতে পারছিলেন না মুসলমানদের সামন থেকেই আবু বসিরকে নিয়ে যাওয়া হয়েছিল রাস্তায় আবু বসির কৌশল অবলম্বন করছিলেন তার দুই সঙ্গী যারা নেওয়ার জন্য এসেছিল একজন বাহাদুরি করতে থাকলো যে আমি অমুক যুদ্ধ করেছি তমুক যুদ্ধ করেছি ওই যুদ্ধে গিয়েছি এত লোক হত্যা করেছি তার বাহানার বাহাদুরিটা দেখাচ্ছিল তার তরবারি গিয়ে আবু বসির তার খুব প্রশংসা করতে থাকলেন প্রশংসা করতে করতে তার তরবারিটারও প্রশংসা শুরু করে দিলেন তোমার তরবারিটা তাহলে তথ্যদিক উত্তম খুবই কাজের তুমি যেমন বীর বাহাদুর তোমার তরবারিটাও কেমনই সেও খুব গর্বে ফুলে গেল একবার আবু বসির বললেন তোমার তোর বাড়িটা তোমার হাতে নিয়ে দেখতে পারি তোমার এত মা তোমার এই তোর বাড়িতে এটা না হাতে নিয়ে তো আমি শান্তি পাচ্ছি না সেও আগ্রহের পরে দিয়ে দিল দেখো হাতে নিয়ে যেই হাতে নিলেন এমনি তোর বাড়িটা তার গরদানের উপর ছালিয়ে দিলেন তার অপর সাথী দৌড় দিল সে দৌড়তে দৌড়তে মদিনায় হাজির রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে এসে বলল আমার সাথীকে তো আবু ওসির হত্যা করে ফেলেছে এখন আমার নাম্বার ছিল আমি কোন প্রকারে প্রাণ বাঁচিয়ে দৌড়ে আপনার কাছে এসে হাজির হয়েছি এরপর আবু ওসির এসে হাজির রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাকে তিরস্কার করেননি আবু ওসিরকে বলেননি আমি তোমাকে এইভাবে দিলাম আর তুমি কেন এই এমন কাজ করলে কোনো তিরস্কার করেননি শুধু এতটুকু বললেন তোমাকে নেওয়ার জন্য যদি মক্কা থেকে আরো লোক আবার আসে আমি তো তোমাকে দিয়ে দেব অর্থাৎ আবু ওসিরের এই কাজটা কোনো অন্যায় হয়নি যদি অন্যায় হতো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে তিরস্কার করতেন আমরা এমনই দেখি কিছু ক্ষেত্রে আবু সারার ব্যাপারটাও তো দেখি সে যখন বায়াত নেওয়ার জন্য আসলো রাসুল মুখ ফিরিয়ে নিলেন তিনবার ফিরিয়ে নিলেন সাহবারা উপস্থিত চতুর্থবার সে যখন হাত ধরে ফেললো তখন তার বায়াত নিলেন পরে তিনি বললেন তোমাদের মধ্যে এমন বুদ্ধিমান কি কেউ ছিল না আমি যখন তার বায়াত নিচ্ছিলাম না বিলম্ব করছিলাম তোমরা কেন ওই সময় তাকে হত্যা করলে না তোমাদের মধ্যে এমন বুদ্ধিমান কি কেউ ছিল না তখন তারা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম আপনার মনে কি ছিল আমরা তো বুঝতে পারিনি আমাদেরকে যদি চুপ দিয়ে একটু ইশারা করতেন তিনি বললেন যে নবীর পক্ষে সুবা পায় না চৌকের খেয়ানত নবী করেন এখানেও একটা মৌন সমর্থন ছিল যে সকল ক্ষেত্রেই অনুমতির প্রয়োজন হয় না আর আমি একটা কথা বলি যারা বেশি বেশি অনুমতি চায় যে লোকগুলো এই কুফারগুলো মোরতাদ নাস্তিকগুলো প্রমাণিত কোনো ফতোয়ার দরকার নাই যেটা সার্বজনীন ফতোয়া অলরেডি হয়ে গেছে এদের হত্যা করার ব্যাপারে কোনো সন্দেহ নাই এদের হত্যা করার জন্য কোনো অনুমতি চাওয়া এটা উচিত নয় বরঞ্চ অনুমতি কে চায় যে দুর্বল অনুমতি দিলে সে পারবে না অনুমতি দিলে সে পারবে না এই জন্য অনুমতি চায় যদি সে পারত তাহলে আগেই কাম করে এসে বলতো যে আমি এটা করে ফেলেছি যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দেবে যে পারবে সে আসলে কাম করে ফেলবে এদেরকে হত্যা করে ফেলবে সে অনুমতির অপেক্ষা করবে না কিন্তু এগুলো অনুমতির জন্য অপেক্ষা করে বিলম্ব করে তাদের হাত ছাড়া করে কারা যারা অক্ষম যে পারবে না সেই দুর্বলের একটা তার একটা কারণ দাঁড় করায় মাত্র রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের সময়ে সাহাবাই কেরাম রাজু আল্লাহ তালানহুম এই নিদর্শনগুলো রেখেছিলেন আবু বসির এখানে অনুমতি চান নাই কারণ তিনি জানেন সে মক্কার মুশ্রিকদের পক্ষ থেকে সে এসেছে সে কুফার শক্তির এই দুইটা সদস্য আমার সাথে আমি যদি এদেরকে হত্যা করতে পারি তাহলে আল্লাহ দুশ্মনকে হত্যা করলাম তার কাছে দলিল ছিল এখানে অনুমতির প্রয়োজন নাই আর রাসুল কেন যে তাকে দিয়ে দিলেন এই বিষয়টাও সে বুঝতে পারছে যে এটা একটা চুক্তির কারণে রাসুল তো তার কথা রক্ষা করেছেন আবু বসির যদি তাকে হত্যা করে রাসুলের কথার মধ্যে কোন অভিযোগ তারা দিতে পারবে না কারণ রাসুল তো দিয়ে দিয়েছেন এরপর যখন মদিনায় যাওয়ার পর আবার দেখলেন যে রাসুল বলছেন আবারও তাকে যদি কেউ আসে নেওয়ার জন্য দিয়ে দেবেন তখন তিনি কি করবেন তখন গুরুত্বপূর্ণ কিছু সাহাবার গোপন পরামর্শে তিনি মদিনা থেকে চলে গেলেন এখানেও রাসুল সাল্লাহ ইসলামের সিদ্ধান্ত ছিল না কারণ তারা বুঝছেন এখানে রাসুলের নিষেধাজ্ঞা নাই তিনি সেখান থেকে চলে গেলেন কোথায় মদিনা থেকে যেই পথ দিয়ে মক্কার কুরাইশ বাহিনী সিরিয়ায় বাণিজ্যিক কাফেলা নিয়ে যাতায়াত করে সেই রাস্তার নিকটে পাহাড়ের ভিতরে তারা থাকার জন্য একটা আস্তানা গাড়লেন আবু বসির যখন সেখানে গেলেন আর যারাই এইভাবে গোপনে গোপনে মুসলমান হতেন তারা তার কাছে মিলিত হতেন এই সংবাদটা যখন আবু জঙ্গলের কাছে পৌঁছল সে আবু জন্দলও শিকলে বাধা ছিল তার মায়ের সাথে কৌশল করে সে শিকল মুক্ত হয়ে সে সুজা ওই আবু বসিরের কাছে পৌঁছে গিয়েছে এরপর মস্কার সেই কুরাইশের বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় যাতায়াতের সময় তারা ওই কাফেলার উপর হামলা করতেন আর তাদের সেই বাণিজ্যিক কাফেলার সেই উট মালামাল সহ তারা নিয়ে যেতেন গণিমতের মাল হিসেবে ততক্ষণ পর্যন্ত তো এই ব্যাপারে কোনো বিধান নাজের হয়নি কিন্তু তাদের এটা ইতিহাস ছিল যে আমরা কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করছি তাদের ওই প্রেরণা ছিল যে আমরা ভুল করছি না এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদেরকে নিষেধ করেন নিয়ে কর্ম থেকে আজকে তো হুজুরেরা বলবে যে এটা তো ডাকাত ডাকাতি হুজুরা ডাকাতি বলবে কুফফারদের মাল নিতে ডাকাতি কি বেড়া কিসের আবার এই দুনিয়ায় কুফফারদের জীবিত থাকারই অধিকার নাই নাস্তিক মোর্তাদের এই জমিনে জীবিত থাকারই অধিকার নাই তাদের জীবন এবং সম্পদ মুসলমানদের জন্য হালাল সর্বাবস্থায় যেখানে মুসলমানরা পারবে সুযোগ পাবে সেখানে তাদেরকে হত্যা করবে তাদের সম্পদগুলো গণিমত হিসাবে নেবে যদি মুসলমানদের তামকিন ভূমি থাকে তাদের নারীরাও মুসলমানদের মালাকাটা ইমানের অন্তর্ভুক্ত হবে এ ব্যাপারে সার্বজনীন আল্লাহর কিতাবের বিধান এখানে নতুন করে ফতোয়া দেওয়ার তার সুযোগ নেই এই কাজ তারা করেছিলেন যেই কারণে মস্কার মুশ্রিকিনরা বাধ্য হয়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছিল আবু বসর আবু বসির আবু জন্দলের ওই বাহিনীকে আপনি মদিনায় নিয়ে আসেন আমরা তো আর সিরিয়ায় আমরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারছি না যাতায়াত করতে পারছি না আমরা তাদেরকে ফিরত চাইব না এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সেই নির্দেশ যখন তাদের কাছে পৌঁছল এরপরেই আবু বসির ইন্তেকাল করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাহাবাগন কিভাবে তারা নিজেরা লৌহ শিকল মুক্ত হয়েছিলেন দিনের পথে নিজেদের সবকিছু বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছিলেন বাড়িঘর ছেড়ে কোথায় জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন সেখানে ক্যাম্প স্থাপন করে কুফফারদের বাণিজ্যিক উপর হামলা চালিয়েছিলেন এগুলো তো সব আমাদের সামনে বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আর এরপর আমরা বাহানা করি যে বাড়িঘর থেকে ওই আব্বা তো বের হতে দিচ্ছে না মা বের হতে দিচ্ছে না ভাই বোনেরা দিচ্ছে না স্ত্রী দিচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা বাহানা ছাড়া কিছু নয় যারা এই বাহানাগুলো করে আল্লাহ বলছেন এরাই পক্ষে অভিযুক্ত এদের এই ওজোর কোন ওজোর নয় এরা যেমন দুনিয়ায়ও এ থেকে অব্যাহতি পাবে না মৃত্যুর পরেও তারা আল্লাহর আজাদ থেকে রেহাই পাবে না যাদের কোনো কারণ নেই তারা সক্ষম এবং তাদের অর্থনৈতিক দিক থেকেও তাদের কোনো দারিদ্রতা নেই সচ্ছলতা আছে এই সকল লোকেরা তোমার কাছে এসে অনুমতি প্রার্থনা করে অব্যাহতি চায় জিহাদে অংশগ্রহণ না করা না করা থেকে মুক্ত থাকতে চায় প্রকৃত অভিযোগ এদের বিপক্ষেই ইন্নামা সাবিলু আলাল্লাদিনা ইন্নামা সাবিলু আলাল্লাদিনা ইয়াস্তাদিনুনাকা ওয়া হুম আবনিয়া যারা সক্ষম হওয়া সত্ত্বেও তোমার কাছে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুমতি প্রার্থনা করে তাদের জন্যই সকল অভিযোগ এরাই হল অপরাধী এরাই শাস্তির উপযুক্ত রাবু বিআইয়াকুন মায়াল খাওয়ালিফ এই সকল লোকেরা ঘরে বসে থাকা লোকদের মতো তাদের সাথে বসে থাকাকেই তারা পছন্দ করেছে আর তাদের এই কর্মের কারণে তারা যেহেতু এটা পছন্দ করে নিয়েছে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তখন ওই পরিবার সম্পদ বাড়িঘর এটা তার কাছে আরো বেশি পছন্দ করে দিয়েছেন তাই এটা তার আরো ভালো লাগে এর অর্থ আর কখনো সে জিহাদে আসতে পারবে না তার মন আর চাইবে না জিহাদের মধ্যে যে কল্যাণ এখানে যে প্রকৃত জীবন এখানে যে প্রকৃত নাজাত এখানে যে প্রকৃত শান্তি এটা তারা বুঝতে পারবে না জিহাদের পথে শুধু কষ্ট বুঝবে ও শান্তি বুঝবে এই জন্য মন আর চাইবে না পথে প্রকৃতপক্ষে ইমানদারগণ জিহাদের পথের জীবনটাকেই মনে করেন এটাই প্রকৃত জীবন এটাই আসল জীবন মমিনের জিহাদের পথে নিজের সবকিছু বিলিয়ে দেওয়াটাই হল জীবনের মূল কাজ আর এর মাধ্যমে চূড়ান্ত পরিণতির দিকে বান্দা এগিয়ে যায় আর চূড়ান্ত সফলতা তার জন্য সামনে অপেক্ষা করে এটাকে মুমিনগণ উপলব্ধি করতে পারেন এই সকল লোকেরা এটা আর বুঝতে পারে না এই জ্ঞান তাদের নাই তারা বুঝে না এটা জানে না জিহাদের ময়দানের সেই উপকারিতা এই কল্যাণ এর মধ্যে যে প্রকৃত শান্তি নিরাপত্তা এর মধ্যেই যে প্রকৃত ইজ্জত এবং সম্মান প্রকৃত জীবন ইহকালীন এবং পরকালীন জীবনে প্রকৃত নাজাদ যে এর মধ্যেই এটা এই সকল লোকেরা আর বুঝতে পারে না এই জ্ঞান তাদের নাই কারণ হলো আল্লাহ তাদের অন্তরে তাদের চাহিদা অনুযায়ী মুহর মেরে দিয়েছেন তারা যেই জিনিসটা পছন্দ করেছে আল্লাহ ওইটাকে তাদের জন্য পছন্দনীয় করে দিয়েছেন আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে কোন পথে চলতে তিনি বাধ্য করেন না তার সামনে দুইটি পথ দেখিয়ে দিয়েছেন একটা জান্নাতের একটা জাহান্নামের নামের এই দুইটি পথ বান্দার সামনে উন্মুক্ত করে দিয়েছেন সে ইচ্ছামাফিক পছন্দ করে যেটা তার ভালো লাগে সেটাই সে গ্রহণ করবে আল্লাহ তাকে বাধ্য করবেন না তবে আল্লাহ অত্যধিক মেহরবান হওয়ার কারণে তিনি যেই কাজটা করেন সেই কাজটা হল কোন বান্দা যদি আল্লাহর পথে চলতে ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে ওই পথে তার আগ্রহটাকে আরো বৃদ্ধি করে দেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে আমার বান্দা যখন আমার দিকে আধ হাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই আল্লাহ সুবাহ তার বান্দাকে এইভাবে পছন্দ করেন আল্লাহর পথে চলার জন্য যখন কোনো বান্দা ইচ্ছা পোষণ করে নিয়ত করে আল্লাহর রহমতের ফেরেস্তা যিনি তার নেকি লিখেন তিনি তার ওই ইচ্ছা করা মাত্রই তার আমল নামায় নেকি লিখতে শুরু করেন যদিও সে কর্মটা না করে ওই ইচ্ছা করার কারণেই তার নিয়ত আমল নামায় নেকি লেখা শুরু হয়ে যায় যখন এই পথে চলতে থাকে ওই নেকির লেখার কাজ অব্যাহত থাকে এমন কি কর্মটা না করে যদি ফিরে যায় এই ইতিমধ্যে যতটুকু কাছে অগ্রসর হয়েছে এই প্রচেষ্টার সব আল্লাহ সুবাহানহতালা তার আমল নামায় লিখিয়ে নেন আর যদি সে কর্মটা করে তাহলে তার নিয়ত অনুপাতে সাত থেকে সাতশো গুণ অথবা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তার সব বৃদ্ধি করে দেন আর যদি কোনো লোক আল্লাহর নাফর নাফরমানির কোন ইচ্ছা পোষণ করে ফেরেস্তা তার গুণা লেখার জন্য চান কলম হাতে নিয়ে অপেক্ষা করেন আল্লাহর নির্দেশের আল্লাহ তাকে নিষেধ করেন লেখো না নাও করতে পারে এই পথে অগ্রসর হয় ফিরে তার গুণা লেখতে চান আল্লাহ নিষেধ করে লেখো না ফিরে যেতে পারে এমনকি সে যদি গুনার কাজের নিকটবর্তী হয়ে যায় তথাপিও ফেরেস্তাকে আল্লাহ নিষেধ করেন এখনো সে ফিরে যেতে পারে লিখো না যদি সে পাপ কাজ করে তাহলে তার যতটুকু গুণা হওয়ার ততটুকুই শুধু লেখেন গুণাটা বৃদ্ধি করেন না আর যদি ওই সময় সে ফিরে যায় তাহলে এ পর্যন্ত যেই পরিমাণে তার গুণা হওয়ার ছিল সেই পরিমাণ গুণাকে নেকিতে রূপান্তরিত করে দেওয়া হয় আল্লাহ সুবাহ তার বান্দার জন্য এতটুকু মেহরবানি করেছেন দয়া করেছেন এরপর যদি তার বান্দা আল্লাহর পথে না চলে আল্লাহ না নাফরমানির পথে চলতে চায় তাহলে বুঝতে হবে শয়তান তাকে ধোকা দিয়ে বিপদগামী করে ফেলেছে আর আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া এই সকল লোক আল্লাহর রহমত লাভ করতে পারে না তার বিপদগামিতা থেকে তারা বাঁচতে পারে না হেদায়াতের পথ লাভ করতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ এই সকল লোকেরা যারা নিজেদের অক্ষমতা ছাড়াই শারীরিকভাবেও সক্ষম অর্থনৈতিকভাবেও সক্ষম এরপরও জিহাদে অংশগ্রহণ করে না অব্যাহতি চায় এই সকল লোকেরা হল দুনিয়ায়ও অভিযুক্ত মৃত্যুর পরেও তারা অভিযুক্ত এবং তাদের এই পরিণতিটা হল কি চিরস্থায়ীভাবে আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন যেই কারণে হক পথ আর তারা বুঝতে পারে না হক পথ চিনতে পারে না তার বাতিল তাকে আঁকড়ে ধরে এই দুনিয়ার জীবন খুবই কনস্থায়ী যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে তথাপিও অনিশ্চিত ভবিষ্যতের জন্য তার সকল শক্তি নিয়োজিত করাকে সত্যদি পছন্দ করে এর চেয়ে বড় বুকামি আর কিছু নয় এই সকল লোকেরাই হল প্রকৃতপক্ষে অভিযুক্ত তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবাহ প্রকৃত মমিন যারা তারা আল্লাহ দিনের বিজয়ের জন্য তারা জিহাদ করবে এটা তাদের পরিচিতি যদি জিহাদ করে তাহলে তারা মুমিন আর যদি জিহাদ না করে তাদের ইমানের দাবি সম্পূর্ণ মিথ্যা দাবি জিহাদের মাধ্যমে সে নিজেকে প্রমাণ দিবে সে মুমিন না সে মুনাফিক কিন্তু যেই মমিন তার প্রকৃত অক্ষমতা আছে মনে প্রাণে জিহাদে অংশগ্রহণ করতে চায় জিহাদে যেতে চায় যেতে চায় যে কোনো অভিযানে বের হতে চায় মনে প্রাণে চায় কিন্তু সে অক্ষম সে রোগ আক্রান্ত সে এত দরিদ্র যে যাওয়ার মতো রাহা খরচ তার নাই যেতে গেলে হলে তো দুশো টাকা গাড়ির ভাড়া লাগে অন্তত এটাও তার নাই উপায় নাই তার ব্যবস্থা করতে পারছে না তাকে বায়তুল মাল থেকেও দেওয়া যাচ্ছে না সব দিক থেকে সে এখানে বঞ্চিত পারছে না সে মনে প্রাণে চাচ্ছে কিন্তু পারছে না এই জন্য আল্লাহ তাকে পাক্কাও করবেন না আর ইমানদার গণ তাকে এই জন্য অভিযুক্ত করবেন না যে সে কেন জিহাদে অংশগ্রহণ করলো না এই অভিযোগ দিবেন না কারণ আল্লাহ তাকে অব্যাহতি দিয়েছেন এই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাকে অব্যাহতি দিয়েছেন কিন্তু যে তার অক্ষমতা ছাড়াই জিহাদে অংশগ্রহণ করল না আল্লাহ তার ব্যাপারটা হলো চূড়ান্তভাবে এটা স্থির করে দিয়েছেন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন সেই জন্য আর জিহাদে অংশগ্রহণ করতে না পারে এই পথে এই কাজটাকে তার কাছে আল্লাহ আর পছন্দনীয় করে রাখেননি আগ্রহ সে অনুভব করবে না বরং এর বিপরীত আরাম আয়েসকে বুক বিলাসকে বাড়িঘর সন্তানাদি স্ত্রী পুত্র পিতামাতা ভাই বোনকে আত্মীয় স্বজনকে তার কাছে অত্যধিক প্রিয় করে দেওয়া হবে আর এর মধ্যে সে ডুবে থাকবে আর এই অবস্থায় তার মৃত্যু হবে অর্থাৎ তার মরণ তখন জাহিলিয়াতের মরণ হবে যে ইসলামের পথে এসে আবার সে বিপদগামী হয়ে গেল আমরা দেখি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন ইয়ামনে পাঠিয়েছিলেন হজরতে আবু মুসা শাহরি এবং মাহাজিবনে জাবাল রবি আল্লাহ আনহুমাকে ইয়ামনে দুইটা শহর ছিল দুইজনকে ভাগ করে দিয়েছিলেন দুইটা শহরের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন একজন আরেকজন নিজের অঞ্চল নিজের সীমানা দেখাশোনা করতে করতে আরেকজনের এলাকায় কখনো পৌঁছতেন যেতেন এতে করে দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে যেত একবার আবু মুসা শাহরি আব্দুল্লাহ এক মুরতাদকে সে পূর্বে ইহুদি ছিল মুসলমান হওয়ার পর আবার ইহুদি ধর্মে ফিরে গিয়েছিল তাকে হাতগুলো গলার সাথে বেঁধে রেখেছেন আরো কিছু মুসলমান আশপাশে আছেন এমন সময় হজরতে মাহাজিবনে জাবাল রাজি আল্লাহ আনহু নিজের এলাকা পর্যবেক্ষণ করতে করতে আবু মুসা আশারির অঞ্চলে চলে গেলেন তার রাজত্বে চলে গেলেন গিয়ে দেখলেন আবু মুসার সামনে এই লোক কিভাবে বাধা অবস্থায় আছে তিনি গাদার উপর সোয়ার ছিলেন মাহাজিবনে জাবাল এই সোয়ার অবস্থায় আবু মুসা আশারিকে প্রশ্ন করলেন এই লোকটা কে তখন তিনি বলেন এই লোকটা ইহুদি ছিল মুসলমান হওয়ার পর আবার তার সহধর্মে ফিরে গিয়ে মোরসাদ হয়ে গেছে এই জন্য তাকে এখানে এইভাবে বেঁধে রাখছি মহাজিবনে জাবাল বললেন তাকে হত্যা না করা না পর্যন্ত আমি আমার বাহন থেকে নামব না তখন আবু মুসা বললেন এ উদ্দেশ্যই তাকে এনেছি তাকে কেন হত্যা করব আপনি নামেন মাহাদিবনে জাবাল বলেন আল্লাহর কসম তাকে হত্যা করার আগে আমি আমার বাহন থেকে নামব না কারণ সে মুক্তাদ আর মুক্তাদ আমার সামনে এখানে বসে থাকবে ওটা আমি সহ্য করতে পারি না এরপর আবু মুসা আর সারি রাজি আল্লাহ আনহু নির্দেশ দিলেন উনার নির্দেশে তাকে হত্যা করা হলো এরপরে মাহাজিবনে জাবাল রাজি আল্লাহ তানহু অবতীর্ণ করলেন সেখানে নামলেন বাহন থেকে এই ধরনের যারা ইসলাম গ্রহণ করার পর এখান থেকে ফিরে যায় মোস্তাদ হয়ে যায় তাদের ব্যাপারে চূড়ান্ত ফায়সলা অবিলম্বে কার্যকরী করা আর তাদের ফায়সলাটা কি মাম বাদ্দাবা দিন আহু ফাকসুদু যে তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো আল্লাহর পথের প্রতীক মুজাহিদিনগণ সর্বাবস্থায় এই নাস্তিক মোরতাদ কাফের মুশ্রিক যারাই রয়েছে তাদের সামনে যখনই পাবে তখনই নির্বিদায় নির্বিঘ্নে তাদেরকে হত্যা করবে আর এই কর্মে যারা পিছনে পড়ে থাকবে যারা একবার এখানে আসলো এরপর আবার এখান থেকে ফিরে গেল আল্লাহ সুবাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন আল্লাহ রহমত থেকে হেদায়ত থেকে তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন যদি তারা তবা করে ফিরে আসে আল্লাহ হয়তো তাদেরকে সুযোগ দেবেন নতুবা তাদের মৃত্যুটা ওই নেফাকের উপর হবে তারা জাহিলিয়াতের মৃত্যু বরণ করবে তারা ওই মৃত্যুর মধ্যে তারা পতিত হয়ে তার জাহান নামি হবে এই জন্য আমরা সর্বাবস্থা একটা ভালো করে চিন্তা করি নিজের ব্যাপারে যে আল্লাহ দয়া করে আজকের এই নব্য জাহিলিয়াতের জামানায় দিনে হককে বুঝার সুযোগ দিয়েছেন দয়া করে তিনি এত বিপুল সংখ্যক পদগ্রস্ত মানুষের মধ্য থেকে বাছাই করে আমাকে হেদায়তের পথে এনেছেন এটা আল্লাহর এক নিয়ামত এই নিয়ামতের যদি সুক্রিয়া আদায় না করি নিজের কর্মের মাধ্যমে অর্থাৎ এই পথে অটল থাকার মাধ্যমে যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহর আজাদ খুব কঠোর যদি তোমরা আমার নিয়ামতের সুখী আদায় করো আমি তোমাদের জন্য নিয়ামত আরো অনেক বৃদ্ধি করে দেব আল্লাহর সেই অধিক নিয়ামত পাওয়ার আশায় আমরা এই ময়দানে জিহাদের উপর অটল থেকে কখনো বিচ্ছুত না হয়ে জিহাদের কথা কাতলে নিজেদেরকে সম্পৃক্ত রেখে আমরা জীবনকে শেষ করতে যদি পারি তাহলে আমরা সফল হতে পারব আর এক্ষেত্রে আমাদের যত অক্ষমতাগুলো আসবে দুর্বলতা গুলো আসবে যেগুলো আল্লাহ আমাদেরকে অব্যাহতি দিয়েছেন আশা করি আল্লাহ সুবাহ আমাদের সকল দুর্বলতা অক্ষমতা তিনি জানেন এই জন্য আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি তিনি আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন আমাদের অক্ষমতাগুলো দূর করে দেবেন জিহাদের প্রতি নিজেদের সর্বোচ্চ কোরবানির জন্য এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন এখন যদি ইচ্ছাকৃত ভাবে সমস্ত থাকার অবস্থায় কেউ জিহাদ থেকে বিমুখ হয়ে যায় সেটা কি এই সালাদ তরফকারীর মতো হবে হ্যাঁ এই জিহাদের ফরজিয়ত এখন ফরজে আইন এই জিহাদকে যদি কেউ অস্বীকার করে অপছন্দ করে সে কাফের হয়ে যাবে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা এই জিহাদকে অস্বীকার করার কারণে অথবা এটাকে অপছন্দ করার কারণে সে কাফের হয়ে যাবে আর কেউ যদি জিহাদ পরিচালিত হয়ে দেখার পরও তার সুযোগ থাকা সত্ত্বেও তারই অক্ষমতা নাই অংশগ্রহণ করল না তথাপিও সে মুসলিম জামা থেকে সে বিচ্ছিন্ন থাকার কারণে সেও কুফরিতে নিমজ্জিত থাকলো একত পরস্তরকের জন্য সে গুণাগার হবে দ্বিতীয় হল এই জিহাদে অংশগ্রহণ না করার কারণ সে কুফরিতে লিপ্ত হওয়ার কারণে সে সরাসরি আল্লাহর আজাবে লিপ্ত হবে মানে বিভিন্ন তার সাথে কি আমরা এখন কারাগারে আছি যেমন ইয়ে, এর সাথে আমরা ভালো আচরণ করছি অনেকে হাসি হাসি মনে তার কথা বলছি কিন্তু সে আমরা দেখছি স্পষ্ট আমি দেখছি সুস্থ অবস্থায় সে বলতে আমি শাহবাগের দলায় মানে সুস্থ অবস্থা বলতে চাইছি শুনতেছি এখন তার অবস্থা কি আমাকে তার সাথে আসলে এখান থেকে আমরা তাকে মোট তাদের সাথে দেওয়া যাবে না এখানে যে জিনিসটি হলো যে ব্যক্তি সরাসরি তাগুতের সাথে সম্পর্ক স্থাপন করলো জিহাদের পথে আসলো অর্থাৎ সে মুমিন হলো হওয়ার পরে আবার তাগুতের পক্ষে গেল সে মোস্তাদ হয়ে গেল তাহুদের পক্ষে গিয়ে সরাসরি ডিক্লারেশন যখন করলো তার ডিক্লারেশনের মাধ্যমে সে কিন্তু মোরতাদ হয়ে গেল এখন যেহেতু এই মোর্তাদের যে শাস্তি আমরা কার্যকরী করতে পারি না সেই ক্ষেত্রে তার সাথে সম্পর্কটা এখানে কি হবে সেটা হলো আল ওয়ালা ওয়াল বাবার যে আকিদা যদি জানা থাকে তাহলে এটা উপলব্ধি করতে পারবে আমরা যখনই বুঝতে পারবো এই প্রকৃতি লোক তার সাথে হাসি খুশির সাথে কথা বলা এই ধরনের তার সাথে গরিষ্ঠভাবে সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে অন্যায় যদি কেউ করে মস্তে হবে তার আসরের মধ্যে কিছু আছে যে তান্তিমির এই বায়াতের সীমানা থেকে অতিক্রম করে যায় তার সাথে বায়াতের অধীনে থাকা পর্যন্ত যে সম্পর্ক ছিল যদি পরবর্তী সময় তার সাথে এই ধরনের কেউ সম্পর্ক রাখে সে মনে করবে তার রোগের কিছু আছে এই রোগটা তার মধ্যে কিছু আছে সেহেতু আগে আমাদের সাথীদের পরস্পরের মধ্যে যেই ধরনের রোহামা যে সম্পর্ক যারা এখান থেকে এই সীমানা অতিক্রম করে চলে যাবে তার সাথে কালকে আমার ছিল যেই সম্পর্ক ছিল যেই বাসায় আমি কথা বলতাম আজকে সেখান থেকে চলে গেছে আমি ওই বাসায় আর কথা বলবো না ওই চেহারায় তার সাথে আরো আমি মিলিত হব না হ্যাঁ। নাম বলে দরকার নেই আমি তো সার্বজনীন কথাটা বলছি হ্যাঁ, হ্যাঁ এখন আমরা তাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা আমাদের কেমন পরিবার তাদের সাথে যোগাযোগ তাদের সাথে লেনদেন তাদের সাথে দিনী ভাইয়ের যে একটা বন্ধন দিনী ভাইয়ের যে একটা সম্পর্ক এইটা এটার ক্ষেত্রে মানে ওইটা থাকবে না ওই তো বললাম যে আমার কালকে আমার ছিল কালকে যেভাবে আমি সম্পর্ক ছিল আজকে তার সাথে এই ধরনের সম্পর্ক থাকবে না হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে না ওই লোক দেখানো কথা যদি কথা বলে কথা বলবো এই লোক দেখানো কথা কারণ এখানের মধ্যে তো এর ছেড়ে বেশি এই বোর্ডিং অবস্থা তো এখানে করতে পারছি না কিন্তু সে বুঝতে যেন পারে আমার কথায় আচরণে আমি তাকে বয়েড করছি আগে যে খোলামেলা হৃদ্যতাপূর্ণভাবে কথা বলতাম এখন আর ওইভাবে কথা বলবো না এর মাধ্যমে আমার বাড়াটা একটু আমি এখানে প্রকাশ করে দিলাম তার কাছে বিষয়টা তাদের কিছু কর্ম ইতিপূর্বেও সংগঠিত হয়ে গেছে এখানে আসার পরেও তারা কিছু কর্ম করে ফেলেছে যেই বিশ্বাস বঙ্গের কিছু কাজ করে ফেলেছে যেমন ওইখানে যে পাঁচতলায় একজন গিয়েছে সে আমার সাথে এইখানে এসে বড় ধরনের একটা প্রতারণা করেছে জালিয়াতি করেছে সে এখানে এসে কান্নাকাটি করেছে যে ওই যে নজুরা তার স্ত্রীকে বুঝাইয়া তার কাছ থেকে নিয়ে গেছে তার স্ত্রী এখন তার সাথে কথা বলে না যদি একটা লেখা অন্তত পক্ষে দেই বুঝাইয়া যে সে যে দেবনের পূর্বে ছিল এখনো আছে তার কান্নাকাটি দেখে মানে এত অভিনয় করেছে আমার কাছে এখন তার দিকে চেহার দিকে চাইতে আমার ঘৃণা আছে যে এত বড় প্রথারক জালিয়াতি সে করেছে আমার কাছে সেখানে এ ধরনের মিথ্যাটা অভিনয় করে কান্নাকাটি করেছে আর লেখে নিয়ে সেটা ওইটার হাতুই লেখাটা পৌঁছে দিয়েছে এত বড় প্রতারণা করেছে এরপরে সেখানে দায়িত্বশীলের অনুমতি ছাড়া সে উপরে চলে গেছে ওইখানে দায়িত্ব হিসাবে সীমানার ভিতরে সে ছিল এখান থেকে সে চলে গেছে এবং এই যে এখানে যে আসছে একই দিনে গেছে তো এখন এটা পুরাপুরি আমাদের এই সীমানা থেকে যদি তারা মনে করত যে আমরা শুধু একটা ত্রুটি কারো তাকে সংশোধন করা যেত কিন্তু তাদের প্রি প্ল্যান কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে আমরা বাহ্যিক কথাবার্তা বলবো এখন বিষয়টা হলো আমরা যখন তার অনেকগুলো কারণ আমার কাছে প্রমাণিত হয়ে যায় আজকে একটা জিজ্ঞাসা করলাম আত্মপক্ষ সমর্থন নিয়ে কথা বলল কালকে দেখলাম সেটা মিথ্যা কথা বলছিল আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আগের দিনের তার কথাগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়ে গেল এক এক করে একটা পর একটা ধরলে পড়ই হ্যাঁ আমি ভুল করেছি ধরলে পড়ই ভুল স্বীকার করে হ্যাঁ ভুল করেছি কিন্তু প্রি প্ল্যান ভুল করে ধরলে পরই করবে হ্যাঁ ভুল করে ফেলেছি একবার তাও বলেনি যে আমি তা সঠিক করেছি আর ভুল করেছি বলে গিয়ে পরে যে আর একটা ভুল করে এটা প্রি প্ল্যান ভুল এটা উদ্দেশ্য হলো যে সীমানার ভিতরে থেকে এদের এজেন্ট হয়ে তারা কাজ করতেছে এটা আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে না এখন হতে পারে যখন আমি এখানে আম পাবে সেদিন বলে দিয়েছি এই বলার পর যদি কেউ তাদের সাথে আগের মতো সম্পর্ক রাখে বুঝতে হবে সেই রোগে রুগী কারণ আমি এই জন্য কেউ যাতে বিভ্রান্তিতে না পড়ে এই জন্য আমভাবে ডিক্লারেশন দিয়ে দিই এখানে যেহেতু এটা সিদ্ধান্ত না কিন্তু বলে দিচ্ছি আনুগত্যহীনের এই কাজটা একটা সিগনাল দিয়ে দিলাম এই সিগনাল পাওয়ার পর আমাদের যারা তারা এলাদ হয়ে যাবে মুনাফিকের সাথে মুনাফিক সম্পর্ক রাখে প্রত্যেক ব্যক্তি তার সমপ্রকৃতির সাথে মিলিত হয় এ কারণে আমাদের সাথীরা যাতে এই ভুল না করে এই জন্য একটা আমলিক ডিক্লারেশন সাধারণ একটা ডিক্লারেশন দিয়ে রেখেছি একজন ভুল করতে পারে একজন জানে না না জানার কারণে রাখতে পারে এই জন্য সে দায়ী না না জানার কারণে যদি সম্পর্ক রাখে এই জন্য সে অভিযুক্ত না না না ওই এটা বলি কেউ আমাদের এই ধরনের মানসিকতা একশো পার্সেন্ট পরিহার করতে হবে দায়িত্বশীল কোনো কথা বললে কেউ ব্যক্তিগত মনে করে আমিও বিষয়টা তদন্ত করে দেখি নিজের মধ্যে কনফিউশন রাখা এটা চরমভাবে অন্যায় এবং বেআব এটা এটা কেউ করতে পারে না আমরা ইতিমধ্যে যতগুলো কারো ব্যাপারে কোনো বিষয় হঠাৎ করে আমরা কোনো কথা বলি না ব্যক্তিগতভাবে যে কোনো ধরনের একটা বিচ্ছুতি ঘটে যেতে পারে ইচ্ছাই হোক অনিচ্ছায় একটা ঘটে গেছে ইচ্ছা কুলপি ঘটে গেছে সে যখন বুঝে ফেললো যে আমার তো এটা ভুল হয়ে গেছে সে ওখান থেকে ফিরে যেতে পারে মহা সুযোগ আছে উন্মুক্ত দরজাটা কিন্তু যে প্রি প্ল্যান ভুলগুলো করে পরিকল্পিতভাবে কাজগুলো করে আর ধরা মাত্রই বলে আমি ভুল করেছি ধরা মাত্রই ভুল করেছি ওই যে সেদিন দেখা থেকে সেখানে দেখা করলো কথা বলার সাথে সাথে তিন চারটা বলে না হ্যাঁ, এটা আমি ভুল করেছি এটা ভুল করেছি ভুল করেছি কিন্তু প্রতিনিয়ত তো বলছে আমি ভুল করেছি কিন্তু তা তো করছে ট্রিপ্লেন আমার কাছে করছে ভুল আর ওইখানে দিল্লুর কাকার কাছে লিখে জানাইছে আমি কোন অধিকারের ভিত্তিতে আমি আমার কাছে দাবি করা হবে আমি আনুগত্য করব কিসের ভিত্তিতে আমি অনুমতি চাইব এই ধরনের কথাগুলো ওইখানে লিখে জানাইছে অর্থাৎ নিজেকে ডাইরেক্ট আনুগত্য থেকে বিচ্ছিন্ন ডিক্লারেশন লিখিতভাবে দিয়েছে আর আমার কাছে এসে বলছে হ্যাঁ এটা ভুল করেছি ওইটা ভুল করেছি আমার সকল দিকগুলি আমাকে দেখতে হবে আর বুঝে শুনে মানুষের এই সব অবস্থা বুঝেই আমাদেরকে একটা পর্যায়ে একটা সিদ্ধান্ত নিতে হয় এবং আমাদের কাছে হয়তো দায়িত্বশীলদের কাছে অনেক বিষয়গুলো আসে ব্যক্তিগতভাবে সকলের কাছে এগুলো নাও আসতে পারে আসার সম্ভাবনা অনেক কিছু সে জানবে না সেহেতু সেই ব্যক্তিগতভাবে যে আমি তো এটা জানি না তা আমি একটু তদন্ত করি এই মানসিকতা যাদেরই রাখবে আমরা এদেরকে ওই রোগে রোগ আক্রান্ত মনে করবো মানে, মানে, এমন হয় যে আপনি জানবেন না এটা হতে পারে থাকতে পারে তাহলে ঘোষণাটা কি হ্যাঁ, এটা এটা শোনো এটা এটা আমরা যে জায়গায় অবস্থান করছি এই সব সুতো আবিষ্কার করার কোনো অবকাশ নাই আম একটা ডিক্লারেশন দিয়েছি আল আকিলু তাকফিহিকিল ইশারা জ্ঞানীকে ইশারাই যথেষ্ট আর বেউকুফকে দাক্ষা দিল হয় না এখন কেউ যদি বেউকুব হয় বেউকুব কে ইশারা কেন তাকে দাঁত খাইয়েও লাভ হবে না কারণ তার ওই বেউকুবির স্বভাবটা সবসময় থাকবে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট আমি সিগনাল দিয়েছি চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত ঘোষণা করার মতো ওই অবস্থা একটা পর্যায়ে আমাদের একটা বডি লাগে একটা সিদ্ধান্তের একটা পর্যায় লাগে কিন্তু আমাদের সকলের আমরা যে বিষয়গুলো আমরা যারা জানি সকলের মত বিনিময়ের ভিত্তিতেই আমরা এই বিষয়টাতে আমরা এসেছি কিন্তু চূড়ান্ত ডিক্লারেশনটা এখানে নয় জ্ঞানীদের ইশারাই যথেষ্ট হ্যাঁ, আল যে আকিদা সেই আকিদাটাই বিশুদ্ধ না এটা কোরআন থেকে ডাইরেক্ট আল বাড়ার যে কোরআনের যে গাইডেন্সটা এই এলিমটা না থাকার কারণে অনেকেই এই বিষয়টা বুঝে না আচ্ছা, মারাত্মক ক্ষতি মারাত্মক ক্ষতি আপনি কুফরির নৌকায় চলে যাবেন মুমিন হওয়ার পরে কুফরির নৌকায় চলে যাবেন বাড়ানা করার কারণে তো আর কোনো প্রশ্ন নাই